তার ঘর কাবা মাদ্দামা তৈরি করেছেন আমরা সবাই জানি যেমন মেজমান হবে মেহমানকে তেমনই একটা প্রস্তুতি নিতে হয় মানুষ শ্বশুর বাড়ি যায় তাই না মামার বাড়ি বেড়াতে যায় বন্ধুর বাড়ি যায় দেশি দেশে বিদেশে মেহমান হয়ে যায় সরকারি বেসরকারি মেহমান হয় এই দুনিয়াতে মেহমান বিভিন্ন ধরনের আছে না নাই সব মেহমান কি সমান আর সবার সব মেজমান কি সমান সমান না এই পৃথিবীতে মানুষ বহু জায়গায় বেড়াতে যায় বিভিন্ন জায়গায় কেউ টুরিস্টে যায় কেউ দেখার জন্য কেউ ভ্রমণের জন্য কেউ আনন্দের জন্য ফুর্তির জন্য বিভিন্ন উদ্দেশ্যকে কেন্দ্র করে এই দুনিয়ায় মানুষ সফল করে করে না করে না কেউ উপার্জনের জন্য যেমন এখন মানুষ বিদেশ পাড়ে দিচ্ছে অর্থ করির জন্য তাহলে এই পৃথিবীতে মানুষ বিভিন্ন ধরনের উদ্দেশ্য নিয়ে বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মেহমান সাজে আমরা আজকে এই দুনিয়ার কোন মানুষের মেহমান নয় সরকারি বেসরকারি মেহমান না শ্বশুর বাড়ি আর মামু বাড়ি আর বন্ধুর বাড়ির মেহমান না আজকে আমরা আলোচনা করব কার মেহমান রহমান আল্লাহ মেহমান আল্লাহ মেহমান মানুষ যখন যার বাড়িতে যায় তখন তার মেহমান হয় ঠিক না বেটি আল্লাহর বাড়ি কোথায় এই দুনিয়ায় মক্কায় কাবা মহাজমা এ হলো আল্লাহর ঘর এখানে যারা আসবে তারা কে আল্লাহ যদি আপনি এখান থেকে কোথাও বাইরে যান যে দেশে যাবেন যেখানে যাবেন যার জন্য যাবেন তার মেহমান তাহলে আল্লাহ রব্বুল আরামিনের এই বিশেষ মেহমান যারা আল্লাহর ঘরের জালতে আসেন এই আল্লাহর মেহমান যারা হবে এই দুনিয়ায় মেহমান হয়ে কোথাও যদি কেউ যায় সাজগোজ করে না করে না পরিষ্কার পরিচ্ছন্ন হয় না হয় না ভালো পোশাক আদি পরে না পরে না যেখানে যাবে যে মেহমানের কাছে মেহমান কি চায় কোনটা পছন্দ করেন কোনটা অপছন্দ করেন এই সব কিছুই কি মানুষ খেয়াল করে না করে অবশ্যই খেয়াল করে তাহলে আল্লাহর ঘরের যে মেহমান হবে আল্লাহর যে সুশাল মেহমান হবে তারও তো কিছু সাহায্য করা দরকার তারও কিছু প্রস্তুতি নেওয়া দরকার তারও কি পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া দরকার এই দুনিয়ায় মানুষ মানুষের যখন মেহমান হয় তখন একটা পরিষ্কার হলেই হয় সেটা হলো কি বাহ্যিক যারা যেভাবে সাজ গো সুন্দর অপছন্দ করে ঠিক ওইভাবে সেজে গুজে যায় যখন কোন মেয়ে মানুষ শ্বশুর বাড়ি প্রথম যায় বৌধু সেজে সেদিনের সাজগোল আর এরপরে যখন যাই সেদিনের সাজগোল কি সমান তাহলে বাসর ঘরের সাজগোল আর অন্য দিনের সমান নয় তাহলে সেদিন একটা স্পেশাল ব্যাপার রয়েছে কারণ স্পেশাল যদি এই দুনিয়ার বেশি সাজগোজ হয় তো আল্লাহর চাইতে তো স্পেশাল আর কেউ নাই আছে কি দুনিয়াতে কেউ নাই এই দুনিয়ায় সাজগোজ বাহ্যিক হলেই যথেষ্ট এখন বিবাহ রাত্রিতে যে পোশাকটা পরবে সেটা হয়তো উন্নত মানের হবে এক লাখ রিয়ালের হতে পারে আরো বেশি হতে পারে ফ্রান্স থেকে অর্ডার দিয়ে দেশের মানুষ যাদের টাকা আছে বাড়াই নিয়ে আসে আমার দেশেরও মানুষ ফ্রান্সে কি আমেরিকায় কি বিয়ের বাজার করে নিয়ে আসে যার টাকা আছে আর যার নাই তার তো খবর আপনারা ভালো করেই জানেন তাহলে আল্লাহ রব্বুল আলমিনের মেহমান হওয়ার জন্য আল্লাহর দৈব হওয়ার জন্যে একটা প্রস্তুতি দরকার আছে পরিষ্কার পরিচ্ছন্নতা হওয়া দরকার আছে তবে দুনিয়ার মেহমান হওয়ার জন্য বাহ্যিক পরিষ্কার পরিচ্ছন্ন সাহায্য ধরেই যথেষ্ট আল্লাহর জন্য কিন্তু তা নয় বরং আল্লাহ রব্বুল আলমীর বাহ্যিক সাজগোজ পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব দিলেও এর চাইতে ভিতরের আত্মিক রোহের ইমানের কল্বের পরিষ্কারটা আল্লাহর কাছে কি বেশি এই জন্য আল্লাহ নবী আলিসাল্লাম বলছেন ইন্নআল্লাহ ولكن إنما ينظر إلى قلوبكم وأعمالكم আল্লাহ তোমাদের চেহারা সুরাত হজের ময়দানে যারা সুন্দর তারা আসতে পারবে যারা অসুন্দর আসতে পারবে না আল্লাহর মেহমান হতে পারবে না এমন আছে মোহাম্মদ ওই আমেরিকার বিশ্ব চ্যাম্পিয়ন কি ছিলেন না মোহাম্মদ কেলে মোহাম্মদ আলী কেলে সরকার বলছিল যে তুমি কি চাও সরকারি ভাবে তোমাকে একটা গিফট করা হবে বলেছিলেন যে আমি কালো চামড়ার মানুষ কৃষ্ণ শ্বেতাঙ্গ যারা সাদা চামড়ার তাদের হোটেলে বসে এক কাপ চা খেতে চাই ব্যাস আর কিছু চাই কয়েকটা বাদ আল্লাহ রব্বুল আলমিন যেহেতু বাহ্যিক দেখবেন না কে সুন্দর কে অসুন্দর কে আরো কে অনারব কে খাটো কে লম্বা কে বর্ষা কে কালো কে অনেক দামি কাপড় পরেছে আর কে গরিবের কাপড় পরেছে আল্লাহ রব্লা আলমিন যেহেতু বাহ্যিক দেখবেন না টাকা পয়সা দেখবেন না ধন দৌলত দেখেন না তিনি দেখবেন কি অন্তর করুন কার অন্তর বেশি পরিষ্কার কার অন্তরে তাপ বেশি ইন্না আক্রামাকুম আল্লাহ আতকাকুম আল্লাহ আজাদিগুলো সবচাইতে ওই ব্যক্তি বেশি সম্মানিত ওই ব্যক্তি আল্লাহ সবচেয়ে প্রিয় মেহমান যোগ্য মেহমান যার ভিতরে তাকুয়া হয়েছে ইমানি শক্তি যার মাধ্যমে ভালো কাজ করে মন্দ কাজ ছাড়ে শয়তানি কাজ ছাড়ে রব্বানি কাজ করে জান্নাতি কাজ করে জাহান্নামি কাজ ছাড়ে নোংরা অশ্লীল গাহায়া যত পরিহিত মনকার কাজ ছাড়ে যত ভালো কাজ করে তাহলে এই অন্তরটাকে যে যত বেশি পরিষ্কার নি আল্লাহর ঘরে আসবে সে তত আল্লাহ বেশি গুরুত্বপূর্ণ এর মানে বাইকটা পরিষ্কার দরকার নেই এমন না ইন্দাল্লাহ জামিল হেব্বুল জামাল আল্লাহ কি সুন্দর তিনি সুন্দর তিনি পছন্দ করেন এই জন্যই তো আসার আগে পরিষ্কার পরিচ্ছন্ন এরপরে মিকাপে গোসল ইত্যাদি আছে না নাই তাহলে আত্মাহুর শত্রুর ইমান বাহ্যিক পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অর্ধেক তাহলে আর অর্ধেক কি ভিতরের পরিষ্কার এই জন্য কাপের মুশেকরা দেখতে অনেক সুন্দর কাপের মুশেক হতে পারে হতে পারে না পারে না অনেক সুন্দর কাপড় হতে পারে অনেক চকচকে ঝকঝকে হতে পারে এদের পোশাক আলী অনেক টাকা পয়সা হতে পারে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন এদের বাহ্যিক পরিষ্কার পরিচ্ছন্নতার কোনই মূল্য নেই কারণ ভিতরে তাদের কি না পাক অপবিত্র এই নামাল মুশরিকুনা নাজাস আল্লাহ বলছেন মুশরিকরা কি অপবিত্র এর মানে কি ওদের গায়ে গা লাগলে আমাদের গা অপবিত্র হবে না ওদের ভিতর তো অপবিত্র কেন ভিতরে শিল্পের মতো কুপুরের মতো পা পঙ্কিলতা যত খারাপি বুড়াই শয়তানি বার্তাই এদের অন্তরের মধ্যে হিংসা বিদ্বেষ কালিমা দিয়ে ভরপুর অতএব এদের এরা হল অপবিত্র এরা নোংরা অপরিচ্ছন্ন তাহলে বাইকটা পরিষ্কার তো দরকার আছে কিন্তু ভিতরটা বেশি জরুরি এই জন্য যখন আল্লাহর মেহমান আল্লাহর ঘরে আসবে যদি তার গোস্তটা হারাম খাদ্যের হয় রক্তটা যদি হারাম পয়সা দিয়ে আসে আল্লাহ কবুল করবেন আল্লাহ ধরনের মানুষ হতে পারে তারা কিন্তু আল্লাহ এদেরকে কবুল করবেন না বরং যাদের গোস্ত মাংস রক্ত হারাম এদের ঠিকানা কোথায় জাহান্নাম জাহান্নামী মানুষ আল্লাহর মেহমান হওয়ার হকদার কখনই না কোন অপবিত্র বাইরের ভিতরে নোংরা শিরকলা কুবরলা বেদাতলা কুসংস্কারলা পাপিষ্ট জঘন্য এরা আল্লাহর প্রকৃত মেমিন হওয়া মমিনটি মেহমান হওয়া হতাম তাহলে আল্লাহর মেহমান হতে হলে কয় রকম পরিষ্কার লাগবে দুই রকম বাহ্যিক এবং বাইরের পরিষ্কারও দরকার আর ভিতরের পরিষ্কার দরকার আল্লাহ রবুল্লা আলমিন বাইরের দেখবেন না ধন সম্পদ দেখবেন না দেখবেন ভিতরটা কার কত বেশি পরিষ্কার ভিতরে কার কত ইমান মজবুত ইয়াকিন মজবুত তৌহিদ মজবুত তাকোয়া মজবুত আল্লাহর ভালোবাসা মজবুত আল্লাহর ভয়ভীতি মজবুত আল্লাহর জাহান্নামের ভয় কঠিন আল্লাহর জান্নাতের আশা কঠিন কে কত বেশি নবীকে ভালোবাসে কে কত ভালো নেকির কাজ করে নিজের ভিতরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে প্রশ্ন করতে পারেন একজন মানুষ বাইরের পরিষ্কার করা সম্ভব ভিতরে যদি এই ধরনের অন্যায় খারাপি বুড়াই নোংরা পচা থাকে তাহলে কোন উপায় আছে কিনা পরিষ্কার করা তাহলে আল্লাহ মেহমান হওয়ার আগে এই কাজটা করে নিতে হবে সেটা হল কি তোবা এবং ইস্তেফা নাম কি লন্ডি হল পরিষ্কার করার জন্য কাপড় নোংরা হলে ময়লা হলে লন্ডি দেন কিন্তু ভিতরে যদি নোংরা থাকে তাহলে কি করতে হবে তোবা তোবার জন্য যদি আল্লাহর হাত হয় তাহলে তিনটা শর্ত কয়টা অতীতের জন্য আফসুস অনুতপ্ত অনুশোচনা করা বর্তমানে পাপের কাজ বিলকুল ছেড়ে দেওয়া আর ভবিষ্যতের জন্যে আর কোনদিন করব না এরকম শক্ত আল্লাহর সঙ্গে ওয়াদা করা আর মানুষের যদি হক হয় তাহলে তার সঙ্গেই তার ভেজালটা মিটিয়ে নেওয়া চুকে নেওয়া সমাধান করে নেওয়া আর তাই অভিনাদ্দম্বে কামাল্লা দমদালা যে তোবা করে তার জন্য আর কোনো পাপই নাই আর তৌবা দিয়ালুপ মোকাবেলা তোবা আগের সব কিছু কি করে গড়িয়ে দেয় শেষ করে দেয় আলহাজ হজ আগের সব কিছুকে মিটিয়ে দেয় আর হিজরাতে আদমা কাবলা তাদমা কাবলা হিজরা এর আগের সব কিছুকে মিটিয়ে দেয় এইভাবে তোবা ইসলাম মানুষের আগের সব কিছুকে মিটিয়ে দেয় তাহলে হ্যাঁ আমাদেরকে আল্লাহর মেহমান হওয়ার জন্য দুনিয়াতে যদি না হতে পারেন দুনিয়ার মেহমান ভালো মন্দ সবাই হতে পারবে যারা ফুটিত ভিতর এবং বাইর পরিষ্কার হয়ে আল্লাহর মেহমান হবে তারা তো ভালো আর যারা হবে না তারাও মেহমান হতে পারে কিন্তু আল্লাহ এদেরকে কবল এই জন্য আল্লাহ নবী আলিসালাম বলছেন আল সজ্জাদুল অম্মার আবদুল্লাহ যারা হজ করেন হজকারী এবং উমরাকারীরা কি আল্লাহর প্রতিনিধি আল্লাহর মেহমান আল্লাহ থেকে ডাকছে মেহমানদারি করার জন্য আসো ডাকে না শ্বশুর বাড়ি থেকে ডাকে না ঘন ঘন না ডাকলে তো করে না মামার বাড়ি না ডাকলে মাকে বলে তোর ভাইরা কেমন বাবার তর দেয় না বলে না বলে না তাহলে আল্লাহ এদেরকে মেহমান হিসাবে ডেকেছে তা যাবো আল্লাহ ডাকেরা ছাড়া দিয়েছে এরা আল্লাহর কাছে চাইছে আল্লাহ ওদেরকে দিয়েছেন তারা আল্লাহর মেহমান হওয়ার জন্যে বাহ্যিক এবং আত্মিক দুইটা পরিষ্কার হওয়া দরকার আল্লাহ পবিত্র আল্লাহ পবিত্র অপবিত্রকে এই জন্যে যারা টাকা পয়সা অর্থ করি হারাম নিয়ে আসবে যখন লাভবাহিকা সাহায্য লাভবাহিকা বলবে ফেরেস্তাগুলো তো হাজির ক্যান্সেল ওকে না তো যা ভাগ তুই অপবিত্র তুই নোংরা তুই পাপিষ্ট এইভাবে তুই আমরা ধরে আসছিস আর যারা পুত্র পবিত্র হয়ে বাইরে এবং ভিতরে আসবে ওদেরকে আল্লাহ ফেরেস্তারা বলবে লাভবাহিক বলবে সাহায্য তোমার হাজিরি গ্রহণ করা হলো তোমার কল্যাণময় জীবন দেওয়া হলো ওদেরকে শুভেচ্ছা জানাবে ওয়েলকাম জানাবে মেহমান যদি মেজবানের উপযুক্ত হয় ওয়েলকাম যায় না যায় না কি বলে যদি কার্ডভুক্ত হয় আর যে সেই গিয়ে যদি গইটা দাঁড়ায় তো দারোয়ান পিটাবে না পিটাবে না জেলে দিবে না দিবে না তাহলে আল্লাহ রব্বুল আলমী এতটুকু করবেন না তবে আখরাতের জেল তো আছে তাহলে আল্লাহ রব্বুল আরামিনের প্রকৃত মেহমানের স্থান কোথায় জান্নাত এবং ওই জান্নাতের মেহমান কারা হবে যারা বাহ্যিক এবং আত্মিক দুইটা দিক পরিপূর্ণ অর্ধেক ইমান হচ্ছে বাইরের পবিত্রতা অর্ধেক পবিত্রতা হচ্ছে কি ভিতরে অতএব বাড়ি থেকে পবিত্র হয়ে যেতে হবে আল্লাহর মেহমান পবিত্র হয়ে ছাড়া গেলে কোন ফায়দা হবে এজন্যে হজমা ব্রুরের ছয়টা শর্ত এক নম্বর শর্ত কি হজটা আল্লাহর জন্য হতে হবে এরপরেও যদি কিছু থেকে যায় চেষ্টা করলো বেচারা তোবা করলো পরিষ্কার হলো বাইরে ভিতরে এর মধ্যে যদি কিছু থেকে যায় তো হজ এই জন্যেই সব পরিষ্কার করে দিবে আল্লাহর মেহমান হওয়া উপযুক্ত করে দিবেন এই জন্য আল্লাহুল মাবরুর লাইসালাহু জাযাউন ইল্লা হাজ যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায় বা মকবুল হয়ে যায় নেকি ওয়ালা হজ হয়ে যায় তাহলে তার প্রতিদান কি মানে আল্লাহর মেহমান হয়ে গেল আল্লাহ মেহমান হয়ে গেল মান হাজ হাজারিল্লাহ কালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা কায়াউমিন ওয়ালাদাত উম্ম যে আল্লাহকে খুশি করার জন্য হজ করবে আল্লাহ মেহমান হওয়ার জন্য অন্য কাউই না কারণ এদেশে সরকারি মেহমান বেসরকারি এত বিভিন্নভাবে মেহমান হজ করতে আসে যে আল্লাহ মেহমান হয়ে গেল আল্লাহ জন্য হজ করল হজ পিরিয়ডে কোন প্রকার অন্যায় খারাপি বুড়াই কিছু করল না কোন যৌনচার যৌনাচার কোন চিন্তা ভাবনা করল না কোন গুণার কাজ করল না কোন অজে বড় তরক করল না সেই ব্যক্তি ঘুরে যাবে কিভাবে মায়ের পেট থেকে শিশু যেমন নিষ্পাপ জন্মগ্রহণ করে এমন নিষ্পাপ শিশু হয়ে বাড়িতে ফিরবে জান্নাতে কারা যাবে নিষ্পাপ যারা আর যাদের পাপ থাকবে বেশি এদেরকে জ্বালাই নিবে আগে আল্লাহর উপর আগুনে জ্বালাই নিয়ে ওই পাপ করে নিয়ে পরিষ্কার করে তারপরে জানাকে অপবিত্রের জন্য জান্নাত কি অথবা আল্লাহ ক্ষমা করে দয়া করে এই জন্য যারা জাহান নামে পুড়ে পুড়ে ছাই কালো হয়ে যাবে এদেরকে নাহরুল হায়া জান্নাতে প্রবেশের আগে জীবন্ত কূপে এদেরকে গোসল দেওয়া গেল আগে নাহরের মধ্যে ওই পানির মধ্যে গোসল দিলেই কয়েদের জেলখানা যা কিছু সব পরিষ্কার হয়ে জান্নাতের উপযুক্ত করে তারপরে যাবে এই জন্য জান্নাতিদের ভিতরে কোনো হিংসা থাকবে না ওরা কোনো পাপ করার চিন্তা ভাবনা করবে না কোনো ধরনের অন্যায় বিচার দুনিয়া মানুষ যে করে বলে ভালে ওখানে বলে ভালেও কিছু করবে কারণ জান্নাত পবিত্র এই অপবিত্র জায়গায় অপবিত্র কোন ইসলাম নেই এই জন্য কাপের মুশরেক ইউদি খ্রিস্টান বেদিন ইমান এদের কোন চান্স নাই জান্নাতে যাওয়ার কারণ এদের পরিপূর্ণ নোংরা আর যারা অল্প স্বল্প এদেরকে আল্লাহ ব্যবস্থা তাহলে আল্লাহর মেহমান হওয়াটা চারটিকারী কথা না একটা বড় দেশের মেহমান আর একটা দেশে সবাইকে হতে পারে সরকারি পর্যায়ে যারা উঁচু মানের তারা ঠিক না তাহলে আল্লাহ স্পেশাল মেহমান এই দুনিয়ায় যদি কেউ হয়েও যায় কারণ এখন হজ করতে তো ফিল্মের জগতের নায়ক নায়িকারাও আছে আছে না আছে না যারা ইহুদি খ্রিস্টানদের নিয়ম নীতি দিয়ে দেশ চালায় দেশের শাসন শাসন চালায় মানুষকে জুলুম করে অন্যায় করে তারাও তো আছে যারা হারাম খোর সুদ খোর ঘোষ খোর যারা বাইয়ের ভিতরে দুইটাই না পাক এমনগুলোও তো আছে আছে না আছে না কিন্তু আসলে তো হবে না আবু জাহালও তো হজ করত ওর বাইয়ের ভিতরে দুইটাই না না লাফাক ছিল না ছিল না আবু জাহালও তো ছিল ওতবা সাহেবাও তো ছিল এজন্যে আল্লাহ মেহমান হওয়ার জন্যে সবচেয়ে বড় জিনিস বাইরে এবং ভিতরে দুইটার পরিষ্কার হয়ে যাওয়া আর বললাম কি পরিষ্কার হওয়ার জন্যে তো ইস্তেফা এই শর্তগুলি মেনে নেওয়া জরুরি একজন মানুষ যখন আল্লাহর মেহমান হবে যখন বাড়ি থেকে বের হবে তার করণীয় কি করণীয় মানুষের হক মানুষকে আদা করবে আল্লাহর হক আল্লাহকে দিবে সবার যার যার হক আদা করে বাইরে এবং ভিতরে পরিষ্কার হয়ে বাড়িতে যারা ছেড়ে আসবেন যাদেরকে পরিবার পরিজন এদেরকে নসিহত করবেন কি করবেন কিসের নসিহত জনসমাজ ঠিক মতো চালাইস লেখাপড়া ঠিক মতো করিস নাম বান্না ঠিক এগুলি তো বলার দরকার নাই পোলাপান আরো বেশি বাবা না থাকে সবচেয়ে বড় অস্তিত্ব হল তাকুয়া ওসি কুম্বে তাকুয়াল্লাহ বাইরে এবং ভিতর সর্বত্রভাবে আল্লাহর ভয় আল্লাহর ভীতি আল্লাহর আদেশ নিষেধ পালনের জন্যে এদেরকে উচ্ছেদ করে আসতে হবে সারা জিন্দিগি বউ বেপরদাই চলছে হাজি সাহেব যখন হজ আসতে পারে থেকে আর বউ বাইর হতে পারবে না আমার গেলে যা ইচ্ছে তাই করুন এটাকে অস্থির থাকে হ্যাঁ? নিজে যেমন পরিষ্কার হওয়ার জন্য আসতেছেন নিজের বাড়ির পরিবার পরিজনকেও অস্থির করে আসতে যান তারাও ভালো থাকে তারাও যাতে করে ভালো থাকে নামা লিখতে হতে পারে লিখিত হতে পারে তরিক পাওনা দাওনা কোনো লেনদেন থাকলে লিখিত ওসিয়ত লিখতে হবে এরপরে হাজ সাহেব আল্লাহর মেহমান আল্লাহর ঘরে আসবেন সবাইকে বিদায় জানাবে আজ মনে রাখতে হবে হাজি সাহেব বিদায় জানাবেন মানে বাড়ির লোকজন তাকে বিদায় জানাবেন তিনিও বিদায় নিয়ে আসবেন আল্লাহ মেহমান সেজে এখানে একটা কথা মনে রাখতে হবে বিদায়ের সময় ওসিয়তের পরে যখন বাড়ি থেকে বের হবে তখন তাকে কিছু দোয়া করতে হয় বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমি আল্লাহর উপরে ভরসা করে বের হয়ে গেলাম আমার যত কিছু শক্তি হওয়া ভালো মন্দ যা কিছু একমাত্র কার এটা তাওহিদ না শিরিক হজে আসার আগে পীর সাহেবের দাওয়াত দিয়া পীর সাহেবের উপরে ভরসা কইরা তারপর একটা তাবিজ হাতে বান্ধা তারপর হাসে আল্লাহ মেহমান মুশ্রিক সেজে বের হয়ে গেল কাজ হবে হ্যাঁ? যে শিরকের রন্ধ্রে রন্ধ্রে শিরিক ঢুকিয়ে দেয় তার দোয়া নিয়ে আছে আল্লাহ মেহমান ভালো নাকি সমস্ত মুশ্রিক এবং শিরকের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে না নাহলে নাপাকি নিয়ে হজ করতে এসে আল্লাহ মেহমান হওয়া সম্ভব এরপরে বিদায় দোয়া দেবে আস্তাউদ্দিন হুকুমুল্লাহ আল্লাহ আল্লাহর জিম্মায় তোমাদেরকে রেখে গেলাম আল্লাহর জিম্মায় তোমাদেরকে রেখে গেলাম আল্লাহর জিম্মা আল্লাহ নষ্ট করে না আল্লাহর কাছে তোমাদেরকে হেবারি করে দিয়ে গেলাম হাওলা করে দিয়ে গেলাম হাওয়ালা আর এই দুয়াটা যে পড়ে বের হবে আউজাল্লা এই দুটা দোয়া পড়ে বের হলে যে ইনসান শয়তান কোন ধরনের কোনো কিছু ক্ষতি করতে পারবে না চিন্তা ভাবনা করলে দেখেই ভাববে কারণ দোয়া পড়ে আল্লাহ করে ভরসা করবে কোনো প্রকার নিজের পথ বস্ত হবে না অন্যকে পথ বস্ত করবে না নিজের পদস্করণ ঘটবে না অন্যের ঘটাবে না কেউ তাকে অজ্ঞতা ভেবে মারধর করে পিট করে এটা করবে না পকেট মারা মুক্ত কোন ধরনের কোন ধরনের কোনো সমস্যা হবে না আল্লাহ মেহমান আল্লাহ নিয়ে বের হতে হবে শয়তানের মেহমান শয়তান নিয়ে বের হবে বদমাসের চোরের মেহমান চোরের হয়ে বের হবে ডাকাতের মেহমান ডাকাত হয়ে আল্লাহ মেহমান আল্লাহ মেহমান ছিল বাড়িতে যারা থাকবে তারাও বিদায় দেবে মুসাফিরকে বলবে আস্তাউদি উকাল আস্তাউদি উকম আস্তাউদি উকাল্লাহ দিন ও আমারাতি ও খাওয়াতি না তারাও দোয়া করে দেবে এই যে শিখার দরকার নেই বিষয়ও জানে না মুড়িদও জানে না বিশাল আয়োজন করে ধুমধাম করে পিকনিক খায় হজ করতে আসতেছে আল্লাহর মেহমান হওয়ার জন্য আল্লাহর মেহমান হওয়ার জন্য আল্লাহর নিয়মে বের হতে হবে বাড়ি থেকে বের হবে এরপরে যখন সোয়ারিতে যানবাহনে সেটা যেই যানবাহনই হোক উঠবে তখন তার দোয়া বলতে হবে না হবে না তার আল্লাহর মেহমান আল্লাহর নিয়মে বের হতে হবে বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার سبحان الذي سخر لنا هذا وما كنا له مقرنين وإنا إلى ربنا لمنقلبون الحمد لله الحمد لله الحمد لله الله أكبر الله أكبر الله أكبر سبحانك اللهم إني ظلمت نفسي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت এই দোয়াগুলি কিসে বাহনে বসে মোটরসাইকেলে বসে বের হন আর যখন যে বাহনে চড়বেন হয়তো আপনি গরু গাড়ি দিয়ে বাইসাইকেল দিয়ে মোটরসাইকেল দিয়ে কার দিয়ে এরপরে বাসে এরপরে ট্রেনে বা এরপরে বিমানে যে বাহনেই বসবেন তখন এই দোয়াগুলি বলতে হবে বোঝা গেছে না নাই খবরই নাই দোয়া আল্লাহর মেহমান হয়ে এরপরে যখন সফর শুরু হবে আপনার তো বাড়ি থেকে যে কোনো যানবাহনে ছোট যানবাহনে এবার হয়তো আপনি বাসে বা বিমানে বা কোচে বা উঠে এবার আপনি ঢাকা ঢাকা থেকে বা যেখান যাবেন তাহলে সফর যখন শুরু করবেন আপনার এলাকা যখন ছাড়বেন আপনার শহর যখন ছাড়বেন যে গাড়িতে বসে তখন আপনাকে দোয়া করতে হবে আবার আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ سبحان الذي سخر لنا هذا وما كنا له مقرنين وإنا إلى ربنا لمنقلبون اللهم إنا نسألك في سفرنا هذا البر والتقوى ومن العمل ما ترضى اللهم هون علينا سفرنا هذا واتب عنا بعده اللهم أنت الصاحب في السفر والخليفة في الأرض اللهم إنا نعوذ بك من وعثاء السفر وكارة المنظر وسوء المنقلب في الأهل والمال والأولاد এই দোয়াগুলোর অর্থ যদি পড়েন তাহলে বুঝবেন যে কি বললেন আপনি আপনাকে আর ফিরে দেওয়ার দরকার নাই আপনার তাবিজ বাঁধার দরকার নাই আপনার হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আল্লাহ রব্বুল আলমীর সর্বশ্রেষ্ঠ মেহমানকে মোহাম্মদ রসুল্লাহ এই দুনিয়াতে মাখা তার ঊর্ধ্বে তো আর কেউ মেহমান আল্লাহর সর্বশ্রেষ্ঠ মেহমান যেভাবে আল্লাহর মেহমান হয়েছেন আপনি কি সেভাবে হবেন না হবেন না তার তিনি আমাদের জন্য মডেল لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا سورة هذا মেরে খুশ নম্বর তাহলে মোহাম্মদ সাল্লাহ আল্লাহর সর্বশ্রেষ্ঠ মেহমান ঠিক না এই ঘরে কি তিনি এসেছিলেন না আসেন নাই এসেছিলেন এবং আল্লাহর যত মহামানব নবী রসুল সবাই এক লক্ষ চব্বিশ হাজার সমস্ত নবী রসুল এই ঘরের মেহমান হয়েছিল না হয় নাই এরাই হল প্রকৃত মেহমান এরপরে তাদের সাহাবাই গ্রাম আমাদের নবীর সাহাবেরা আউবাকার উমার উসমান আলী এ ধরনের যারা প্রথম কাতারে তার আলে ভাই তার পরিবার পরিজন তার স্ত্রীগণ আয়েশা খাদিজা আয়েশা অম্মে হাবিবা এরা সবাই এই ঘরের মেহমান হয়েছিল সবাই কার নিয়মে মেহমান হয়েছিল কাজে আল্লাহ ঘরের মেহমান আল্লাহর নিয়মে এরপরে যখন ভাই সাহেব মেকাতে চলে আসবেন তার আগে একটা কথা মনে রাখতে হবে আজকে আপনি বিদায় দুই পক্ষ থেকে হলো ঠিক কিনা ঠিক না বেড়ে আপনি দিলেন তারাও দিল বের হয়ে আসলে কিছু কাটাকাটিও হয় অনেকে তো আপনি একটা আশা নিয়ে বিদায় দিলেন তারাও দিল একদিন বাড়িতে ফিরে আসবেন ঠিক না বেড়ে একদিন আপনার জীবনে আসবে যেদিন এক পক্ষের বিদায় হবে এরকম একটা জার্নি হবে না হবে না মানুষের জীবনে খারাপ করল না সিন্দা একাতুল নাও যেদিন আপনি মরে যাবেন তখন আপনাকে বিদায় দিবে কে আপনার পরিবার পরিজন আপনি আর বিদায় দেওয়ার সুযোগ হবে না হবে কি আজকে আপনি বিদায় নিচ্ছেন দিচ্ছেন তারও আপনি সবাই আশাবাদী আপনি আবার ফিরে আসবেন কিন্তু একদিন এমন বিদায় হবে ফিরে আসার কোন সুযোগ নাই আল্লাহর মেহমান এই কথাটা ভালো করে জব্দ করে দিতে হবে বোঝা আসছে কথা প্রতিটি হাবি যদি এই কথাটাকে চিন্তা করে বের হয় তাহলে তার হজটা কেমন হল পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে বাহ্যিক এবং ভিতরে এরপরে মেহমান আল্লাহ চলে আসবেন কোথায় নিকাল আগেই তো পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে বাহ্যিক এবার আরো পরিষ্কার গোসল করবে ঠিক না বেড়ি কাপড় সেলাই করা যতই দামি পোশাক হোক রাজা আর বাদশাহ মন্ত্রী যে কোনো পোশাক আর বিভিন্ন কি বলে সৈনিকদের পোশাক আছে না নাই ইস্টার আছে বহু থাকতে পারে সেই দুনিয়ার অনেক বড় কিছু হতে পারে কিন্তু তাকে কি করতে হবে সব কিছু করে ফেলে দিতে হবে মনে রাখতে হবে আজকে আল্লাহর মেহমান আপনি নিজে খুলতেছেন একদিন কিন্তু এই কাপড় অন্যরা খুলিবে আজকে তো আপনি নিজেই খুলতেছেন কিন্তু একদিন আপনি বিদায় নেবেন অন্যরা খুলে নেবে অনুভবও করতে পারবেন না কে খুললো ও খুললো না বাবা না মা আপনি কে খুললো কেউ কে এরপরে গোসল করবে আল্লাহ মেহমান বাহ্যিক পরিষ্কার হওয়ার জন্য সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে বাইকটা পরিষ্কার হয়ে গেল এখানে যথেষ্ট নয় এর সঙ্গে কি সাদা বিটা কাপড় পরো তার মানে কি ধবধবে সাদা হতে পারে একজন কালো হতে পারে বিভিন্ন ধরনের কিন্তু কাপড়টা সাদা পড়লে দেখা যাবে লোকটা বা দূর থেকে দেখা যাবে মশলা সুন্দর ঝকঝকে ধবধবে তাহলে দুইটি সাদা পুরুষের জন্যে বিশেষ করে মহিলারা যার যার পোশাকে এবার সাদা দুটি কাপড় পরে নিল এখানে কিন্তু মনে রাখতে হবে একটা কথা আল্লাহর মেহমানের এই কথাগুলি মনে রাখলে আল্লাহর মেহমান অসম্ভব নইলে যাবে আসবে লাখো হাজারো মানুষ এসেছে গেছেছে গেছে কিন্তু আল্লাহর মেহমান কেমতের মাঠে আল্লাহর মেহমান জানতে হওয়ার সুযোগ কিন্তু হবে না আপনি সব ছেড়েছেন ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সহ্য বীর্য ধন ধন দৌলত রাজত্ব বীরত্ব আপনার দেশের সব কিছু ছেড়ে আপনি একমাত্র মেহমান হতে এসেছেন কার কারণ আল্লাহর চাইতে বড় মেহমান আর কাউরে হওয়া যায় না আজ আপনার দুনিয়ার সব ছেড়েছেন সব কিছু মায়া মমতা ত্যাগ করেছেন এবার কাপড়ের কাপড় পরে দিলেন মনে রাখতে হবে আজকে আপনি কাপড়ের কাপড় নিজেই পরিতেছেন একদিন আপনাকে পরানো হবে এই কথাগুলি কিন্তু আল্লাহ মেহমান হওয়ার অত্যন্ত ঠিক না ঠিক আজকে তো আপনি কাপড় পরলেন সাদা কাপড় একদিন তো আপনি পরবেন না কে পরাবে অন্যরকম আজকে আপনি নিজেই গোসল করবেন একদিন অন্যরা গোসল দেবে আজকে আপনি যে কাপড় পরেছেন একদিন আপনার ওমরা করে তামাত্ম করে বা কেরান এফরাদ হলে দশ তারিখে আপনি কাপড় কাপড়ের কাপড় খুলে দিবেন কিন্তু একদিন আপনার এই কাপড়ের কাপড় পরিয়ে দেওয়া হবে খোলার মতো আর কোনো সুযোগ থাকিবে না কথাটা কি না আল্লাহর মেহমান মেহমানটি কথাটা ভাবতেন কারণ আল্লাহ মেহমান প্রকৃতি এই দুনিয়ায় না কোথায় আখেরাতে আখেরাতের কথাই স্মরণ করে নেওয়াই হলো এই হজের মূল জিনিস আরো কিছু আছে তা আমরা আগে পরে বলব বলি খালি সাহেব আল্লাহর এবার খাস মেহমান হয়ে যাচ্ছে বাইরটা পরিষ্কার পরিচ্ছন্ন ভিতরটাও চেষ্টা করেছে যথাসম্ভব তো করে এবার তিনি কাপড় চুপড় পরে তাদের নিয়োগ করে এবার গাড়িতে বসে এবার বলা শুরু করবেন লাভদাই আল্লাহ আল্লাহকে হাত যান বা আল্লাহ আল্লাহকে হাত যান বা আল্লাহ আল্লাহকে যাই হোক যে যে হজ করবেন কেরাম বা তামাত্ম বা বিপরাধ সেই অনুযায়ী নিয়োগ করে এরপরে তিনি কি করবেন তালবিয়া পড়া শুরু করবেন এই তালবিয়া কি লাভবাইক লাভবাইক আল্লাহ লাভবাইক لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك إن الحمد والنعمة لك والملك لا شريك لك কি পড়লেন এই তালবিয়া যখন আপনি পড়বেন আপনার ডানে বামে সামনে পিছনে গাছপালা পাথর যারাই শুনিবে আপনার সঙ্গে লাভবাই পড়বে সত্যি যদি আল্লাহর মেহমান হয়ে থাকতে পারেন উপযুক্ত আপনার সঙ্গে সঙ্গে এরাও পড়বে কেমতের দিন হয়তো এরা আপনার সাক্ষী দেবে আর যদি প্রকৃত মেহমান না হন তো আপনার সঙ্গে পড়া তো দূরের কথা আপনাকে ওয়েলকাম জানার কথা দূরের কথা আপনাকে ঘৃণার চোখে দাঁড়াবে এই লাভবাহিকা জোরে জোরে পুরুষরা পড়বে আল্লাহ আল্লাহ জোরে জোরে তালিয়া পড়া এবং হজের মধ্যে বেশি বেশি করে পশু জবাই করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা এটা হজের একটা মূল জিনিস এবার আদি সাহেব তালবিয়া পড়ছেন কি পড়লেন তালবিয়াতে সেদিনকে একজন বললেন এক ভাই পীর সাহেবের ডেকে নিয়ে আসছে হজ করতে আপনি স্পেশাল খাওয়া দাওয়া গিফট টিফ সবকিছু দিয়েছে এখান থেকে টেলিফোন করছে পীর সাহেবের জিজ্ঞাসা তো তালবিয়াটার অর্থ কি আপনার পীর সাহেব জানে নাকি আর যদি জানে তোর জীবনে এই তালবিয়ার অর্থ সে বাস্তবায়ন করে নাকি লব্বাই আল্লাহ হাজির লব্বাইক আল্লাহ লব্বাইক আবার আল্লাহ আমি তোমার নাকি সাড়া দিয়েছি লব্বাইক আল্লাহ শরিক আল্লাহ তোমার কোন শরিক নেই আল্লাহ কোন যত প্রশংসা ইন্দাল নেই আমার যত প্রশংসা আমার এই যত কিছু দিয়েছ এই পৃথিবীর যত কিছু দেখতে সব কিছুর মনে কে তুমি যত নিয়ামত কার তোমার রাজত্ব কার তোমার তাহলে এখানে স্বীকার করছেন আল্লাহ এক ওয়াহাদাহুল্লাহ শরীফ কোনো শরীফ নেই এবং যত নিয়ামাত যত প্রশংসা যত রাজত্ব কর্তৃত্ব সরকার আল্লাহ আল্লাহর মেহমান বোঝা দরকার এই তালবিয়া পড়ার পরে আবার আপনি প্রশংসা আল্লাহ ছাড়া অন্যের করবেন নেয়ামাত মনে করবেন অনেক পীর বাবাই দিয়েছে আমাকে সরকারে দিয়েছে অনেক সরকারের যুগে আমার হয়েছে স্বাধীনতার যুদ্ধের পরে অনেক ইত শ্রেণীর মানুষরা লুটপাট করে বড় হয়ে হয়েছে না হয়নি আমার চোখে অনেকে দেখেছে এরা তো মনে করে যে আমাদেরকে ওই সরকারই দিয়েছে আবার অনেকে মনে করে পীর বাবাই দিয়েছে বরাবর নিয়ামাতের মালিককে প্রশংসার মালিককে রাজত্বের উপকৃত মালিককে আল্লাহ হতে পারে এই মেহমান রাজা বাদশাহ যে কেউ যে কোনো শ্রেণীর মানুষ হতে পারে ডাক্তার ইঞ্জিনিয়ার ভেতর শিক্ষিত অশিক্ষিত আরো মনোরম সুন্দর অসুন্দর কালো ভেটে ভেটে যে কেউ কঠিনভাবে এই তৌহিদের শিক্ষা এবং মনে রাখতে হবে এই তালবি আপনি নয় আপনার আগে সমস্ত নবী সমস্ত রসুল সমস্ত আল্লাহর কলিরা আল্লাহর বুজুর্গরা আল্লাহর ঘাটি বান্দারা এই তালবিয়া পাঠ করেছে যখন আপনি এই তালবিয়া পাঠ করা শুরু করলেন তখন আপনাকে মনে রাখতে হবে যত নবী চব্বিশ এক লক্ষ চব্বিশ হাজার নবী রসুল যত আল্লাহর ওলিরা যত নবীদের সাহাবিরা যত যত শহীদ যত আল্লাহর বান্দা সমস্ত এর আগে যারা অতিবাহিত হয়ে গেছে এদের দলভুক্ত আপনি হয়ে গেলেন এদের মিছিলে আপনি শহীদ হয়ে গেলেন এদের মিছিলের মিছিল বলার প্রশ্ন ঠিক না মনে হয় মিছিলের নাম কি ছিল লাভবাহিক বলে লব্বাই এই স্লোগান দেওয়ার পরে রাজপথের সমস্ত জবা খিচুড়ি আর শৈতানদের কর্মে ছেড়ে এই ব্যক্তি অংশগ্রহণ করতে পারে আর করলে করলাম মেহমান হয়ে তো পেরেছে না হয়ে হয়ে গেলেও তো কাটা যাবে কাটা যাবে না যাবে অসম্ভব রাজপথের কোন স্লোগানে শয়তানদের কোন মিছিলে এই আল্লাহর মেহমান শৈতানের মেহমান কখনই হতে পারে না পারে মানে কি কাজে আপনি এমন লোকদের কাতারভুক্ত হয়ে গেলেন অন্তর্ভুক্ত হয়ে গেলেন যাদের স্লোগান ছিল কি লব্বাই কাল্লা মানে এক আল্লাহ তার কোন শরিক নেই আপনি এবার ভিতরের তবিন গন্ডগোল থাকলে এবার মজবুত করতেছেন তবিন বাণী পড়ে সেই গন্ডগোল থাকলে দূর করতেছেন আল্লাহ ছাড়া যত যার সঙ্গে যত সম্পর্ক ছিল দলীয় অর্থ করি টাকা পয়সা বিবি বাচ্চা ধন দলত রাজত্ব কর্তৃত্ব কর্তৃত্ব এটা ওটা সবার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে যে আপনি বলছেন আল্লাহ আমি তোমার কাছে হাজির হয়েছি আমি তুমি এক করে স্বীকৃতি দিচ্ছি তোমার কোন শরীর নেই এবার আমি আল্লাহ মেহমান এই তালবিয়া পড়তে পড়তে আগামী এখানে একটা কথা মনে রাখতে হবে এই অবস্থায় এরাম পড়ার পরে নিয়োগ এরাম পড়া মানে নিয়োগ করার পরে কিছু জিনিস আছে করা যাবে না এগারোটা জিনিস আছে ঠিক আছে নখ কাটা যাবে না চুল কাটা যাবে না সেলাই করা পোশাক করা যাবে না আতর ব্যবহার করা যাবে না এর আমি আগে করতে পারি মাথা ঢাকতে পারবে না মেয়েরা মেকআপ করতে পারবে না হাত মোজা করতে পারবে না কোন স্থলচর পশু শিকার করতে বা সাহায্য করতে পারবে না কোন প্রকার যৌন চিন্তা ভাবনা স্ত্রীর সঙ্গে থাকলেও যৌন দিয়ে চিন্তা ভাবনা টাকা যাবে না ছোঁয়া তো দূরের কথা চুমা দেওয়া তো দূরের কথা আর আসলটা তো আরো অনেক দূরের কথা এই যে করা যাবে না এই কাজগুলা কি হালাল না হারাম আসলে ভালো না বন্ধু কাজ ভালো কাজ চুল কাটা আনো কাটা সেলাই করা কাপড় পরা একটা বলছে আল্লাহ সুন্দর সুন্দর পছন্দ করেন স্থলচর পশু শিকার করে খাবেন যায় আছে যায় আছে না বিবাহ করা করানো ভালো কাজ চলবে না আদর ব্যবহার করা চলবে না মাথা ভাঙা চলবে না কি এখানে আল্লাহ মেহমানকে কি শিখাচ্ছে এখানে উদ্দেশ্য হল এই কাজগুলি অরিজিনাল হালাল কিছু আছে এবার তাহলে তুমি এই যে কাপড় করছো এগুলি খোলা রাখুন তো করা যাবে না কোন হাজি সাহেবকে যদি বলা যায় তোমার আমি পাঁচ হাজার রিয়াল দেব একটা নোট কেটে তুমি আমার দিয়ে দাও আমার মনে হয় না খুশবুটি থাকতে দিবে জিনিস পরিশ্রম পরিষ্কার পরিচ্ছন্ন ঘরে যদি কাটতে হয় বলে তুমি একটু আতর লাগাই নাও তোমার গায়ে গন্ধ বলবে না বলবে না বলবে না তাহলে হালালকে হাদি সাহেব ক্ষণিকের জন্য হারাম করে নিয়েছে ঠিক না বেটি তাহলে যদি অরিজিনাল হারাম মিথ্যা বলা হারাম না হারাম না চুরি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 জন্য হাজ মাবরুর হওয়ার জন্য শর্ত কয়টা ছয় লোকটাই জান্নাতি আল্লাহ মেহমান যে হবে আল্লাহর পরিচিত মেহমান হতে পারবে যখন এই ছয়টা শর্ত পূর্ণ হবে এক নম্বর হজটা কার জন্যে আল্লাহর জন্য দুই নম্বরে এই হজটা কার তরিকায় হানাপি তরিকায় সাপি মালিকি হাম্বারি তাহেরি কাদেরি চিস্তিয়া দেওবান্দিয়া খানকা ফিরে হুজুরের মোয়াল্লিমের বুজুর্গ কার নিয়মে হবে আল্লাহ নবী হজ করেছিলেন করেছিলেন না করেন নাই এবং এই হজটা যেমন একমাত্র আল্লাহর জন্য হজ হবে এর ছোট থেকে ছোট আর বড় থেকে বড় জাল্লা জাল্লা সব কিছুর হবে কার মোহাম্মদুর রসুল্লাহ এটাই হল না এটা হল মোহাম্মদ রসুল্লাহ পাল্টা করবেন বেড়াতে হয়ে যাবে যাই বাবা সব আল্লাহর মেহমান তো দূরের কথা হ্যাঁ। এত সহজ দহিপুর রহমান আল্লাহর মেহমান হওয়ার জন্য প্রকৃত আখেরাতের মেহমান জান্নাতি হওয়ার জন্য নিষ্পাপ হওয়ার জন্য দুই নম্বর শর্ত এই হজটা হতে হবে কার তরিকায় হজের গিয়ে দেখেন তো কত ধরনের হজ কত ঢঙ্গের একই কাজে মোহাম্মদ সাল্লাম কি এক ভালো করেছেন নাকি তোমাদের হজের সবকিছু আমি মোহাম্মদের কাছ থেকে শিখো কাজে একমাত্র এর তরিকা হবে শুধু হাজ না সমস্ত জীবনের সবকিছু করণীয় বর্জনীয় একমাত্র কার জন্যে এটা বলাই তবে আর সবকিছুর নিয়ম ছাড়া এবং করার হবে কার মোহাম্মদ এটা হয়েছে না এক আল্লাহ মানে যদি কেউ আর এক মোহাম্মদ না মানে রাসুল মুসলমান হওয়া সম্ভব না আসাদু আল্লাহ আল্লাহ পড়লে মুসলমান হতে পারবে যতক্ষণ না বলবো আসাদু আল্লাহ মাহমদ অসম্ভব আর সবকিছুর করণীয় বর্জনীয় যেমন হবে একমাত্র আল্লাহর জন্য হবে তরিকাটা হবে কার আজ বাজারের বই কিনে আর হুজুরের তালিম নিয়ে মল্লেমের কথা মতো এটা ওইটা করে নমা আপনার হজ যদি নষ্ট হইতো তাহলে মেহমান যে জন্য আইসেন আল্লাহ মেহমান মেহমান তো কাটা যাবে ক্রস উদ্দেশ্য এখানে না উদ্দেশ্য প্রকৃত আল্লাহ ঘর তো কারা একটা এটা তো দুনিয়া এই ঘর তো কিচ্ছুই নাই রাতের তুলনায় কিচ্ছুই নাই এটা একটা প্রতীক এবং জান্নাতের ছোট্ট নিদর্শন আছে এখানে কিছু একটু পরে আমি আসতেছি বিষয়টা সময়ের দরকার যায় না করতে আমি পৌঁছবো কিন্তু আমার কথা হলো আল্লাহর মেহমান হওয়ার জন্য কি দরকার তাহলে আল্লাহর মেহমান আল্লাহর যারা প্রকৃত মেহমানের সেই স্লোগান লব্বাইক লব্বাইক করতে করতে এবং সবকিছু হালালকে হারাম করে নিয়ে শিক্ষা নিচ্ছে যে আর কোনদিন হারামের দিকে আমি পা উঠাবো না চোখ উঠাবো না হাত উঠাবো না পা উঠাবো না বিবেক বুদ্ধি চোখ কান কোনো কিছু উঠাবো না আল্লাহর সঙ্গে অদাবদ্ধ হয়ে গেলাম এরপরে আল্লাহর মেহমান আগাতে থাকবেন পৌঁছে যাবে মক্কায় বাইতুল্লাহ আল্লাহ ঘর মসজিদুল হারাম سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى এবার পৌঁছে যাবে কাবাতে আল্লাহর ঘর প্রথম ঘর ইন্না আউওয়ালা বাইতিন إن أول بيت بني للناس للذي ببكة মুবারাকা তহদান লিল প্রথম ঘর এই পৃথিবীতে আল্লাহর উপাসনার জন্য বা এই পৃথিবীর সর্বপ্রথম ঘর থাকার এবং বসবাসের ভোগ আর সব মানে সাধারণভাবে অথবা এবাদতের জন্য কেউ বলেছেন যে এই ঘরটা প্রথম ফিরেস্তারা বানিয়েছিলেন এরপরে আদম এরপরে নূহ এরপরে ইব্রাহিম এরপরে বিভিন্ন জন এরা সংস্কার করেছেন পুরো সংস্কার করেছেন যাই হোক কেউ বলেছেন না প্রথম আদম আলী সালাম বানিয়ে পরে আদম হওয়াকে হাওয়াকে করতে বলছেন ইত্যাদি যাই হোক এই ঘরটি হলো আল্লাহ এই দুনিয়ার কাবা এই দুনিয়ার কেবলা যেমন আসমানে রয়েছে কাবলা কি ফেরেস্তারের কেবলা কি বাইতুল মাহমুদ বাইতুল মাহমুদ বরাবর এই পৃথিবীর মধ্যখানে আসমানে যেমন মধ্যখানে বাইতুল মাহমুদ বলি বরাবর এই পৃথিবীর মধ্যস্থলে কাবাঘর থেকে দুনিয়ার যেদিকে যাবেন সেখানে এই মধ্য পাবেন কাবাকে মিডলিস্ট বলা হয় তাই না এই কাবাঘর বাহানের আল্লাহ আলমিন আল্লাহর তৌহিদ কায়েম করার জন্য শিল্প উৎখাপ করার জন্য এই ঘর ফেরেস্তারা বানালেন যদি ধরে নিয়ে আমরা এরপরে পুনর্নির্মাণ করলেন কে আমাদের বাবা আদম যদি বাবা একটা ঘর বানায় ওটা কি সন্তানের ওখানে হিসা আছে না নাই না আমরা সবাই এই ঘরে করিস তবে সন্তান যদি নিয়ম মতো না হয় তাহলে কিন্তু ওয়ারিস পায় না ঠিক না বাবা যদি মুসলমান হয় ছেলে যদি কাপড় হয় ওয়ারিস পাবে কি পাবে না নুহ যখন কেনান পাইতে ডুবে মরতেছে তো বললেন যে আল্লাহ ও তুমি না আমার আল্লাহ বলেন তোমার পরিবার ভুক্ত না কারণ তুমি হলো তাওহিদের মানুষ ও হলো শিল্পের মানুষ তুমি তাওহিদের কিস্তিতে উঠেছ আর ওরা তাওহিদের কিস্তি না উঠে শিল্পের কিস্তিতে এখন ডুবতেছে তাহলে যে বেঈমান বেদিন মুসলিম কাপের ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দু যে আল্লাহ তাওহিদে নাই সে এই ঘরে কোন তার হয় হওয়ার সুযোগ নাই আছে কি না এজন্যে আল্লাহ রব্বুল আলমিন হারাম করে দিয়েছেন কোন মুশ্রেক কোন বেঈমানের জন্য এই ঘরের তপ এর আশেপাশে শুধু তাই না হারামের এরিয়ার মধ্যে ঢুকা হারাম চিন্তা করে দেখেন আল্লাহর ঘর যেখানে আছে এটাকে হারাম করে দেওয়া হয়েছে এখানে কোন প্রকার কোন খারাপ অন্যায় বিচার করা যাবে না আপনার বাবারও খুন করে যদি হারামের ভিতরে ঢুকে যায় ওর ওখান থেকে টাইম না বাইরে না আনবে ওখান থেকে ওপরে একটা থাপড় দেওয়া যাবে শুধু মানুষের জন্য হারাম না অমান দেখালাও কানা যেখানে প্রবেশ করবে সে নিরাপদে থাকবে শুধু তাই না ওইখানকার পশু পাখি এদেরকেও তাড়ানো জবাই করা ধরা মারা নিষেধ শুধু মানুষের জন্য না পশু পাখির জন্যে তাই পশু পাখি যদি এখানে থাকে তোদের খাদ্যটাও কাটা হারা গাছপালাও কাটা যাবে কত বড় এক আমানত শান্তির শান্তির জায়গা নিরাপদের জায়গা আজকে নিরাপদ নিরাপদের জন্য মানুষ ভুগতেছে নিরাপদ নাই ঘরে থেকে মানুষ কমে যাচ্ছে সাংবাদিক হ্যাঁ এরা নাকি স্বাভাবিক মৃত্যুর জন্য মিছিল করতেছে স্বাভাবিক মৃত্যু চাই সাংবাদিক নেতারা বড় বড় যাদের বাড়ির যাদের দেহরক্ষী তারপরও পুরুষ এই ঘরে কাপের মুশ্রিকরাও সম্মান করত এখানে কেউ ঢুকে গেলে একে ধরতো না যতন করতো বাইরে না দিত তারা আল্লাহ কি করলেন বরকতপূর্ণ করলেন দুনিয়ার বরকত পৃথিবীর যে কোনো উন্নত মানের ফল ফলানি যে কোনো মৌসুমে মক্কায় পাওয়া যায় পাওয়া যায় না পাওয়া যায় না এই ঘর বানালেন আমাদের পিতা ইব্রাহিম আলাই সালাম ওই যে ইব্রাহিম ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইত সূরা আল্লাহ বলছেন সুরা আছে وإذ بوأنا لإبراهيم مكان البيت ألا تشرك بي شيئا وطهر بيتي للطائفين والقائمين والركع السجود وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق ليشهدوا منافع لهم واذكروا اسم الله في ايام معلومات على ما رزقكم من بهيمه الانعام فكلوا منها واتوا الرزق سوره হজ পড়ে আয়াত পড়ে পড়ে তখন বোঝানো সম্ভব না কারণ অনেক সময় লেগে যাবে ঘর সম্পর্কে খাওয়া সম্পর্কে কত আয়াত কোরআনের মধ্যে তারা আল্লাহ প্রথম ঘর বানালেন আমাদের বাবা আমাদের আদিবটাকে আদম এরপরে আমাদের সমস্ত নবীর রসুল এখানে যারা নুমাই করেছেন বা এরপর আমাদের জাতির পিতা ইব্রাহিম খালিদ উল্লাহ ইসরাতাম এরপর আমাদের আদর্শ পিতা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম এই ঘর বানাচ্ছে না বানান নাই এই ঘর তৌহিদের ঘর যারা পন্থী ইমানের ঘর পন্থী মুসলিমের ঘর মুসলিম যারা তাদের এই ঘরে ওয়ারিস আছে না নাই যখন এই ঘরে যাবে ইতিহাস এই নতুন ঘর সারাদিন দিকে যাকে আমি পাঁচবার কেবলা করে নামাজ পড়েছি আল্লাহর ঘর মসাজিদ আল্লাহর ঘর কিনা হ্যাঁ ওয়ান্নাল মাসাজিদ আলিল্লাহ মসজিদ কার আল্লাহ ঘর আহাবুল মিলাদ ইল্লাল্লাহ আল্লাহ সবচেয়ে প্রিয় ঘর কি মসজিদ ছোট ছোট আল্লাহর ঘরে আপনি ইবাদত করেছেন ভক্তের মসজিদ জামে মসজিদ বড় জামে এই সমস্ত ঘরের কেন্দ্র যার কেবলা যার মেহরাবগুলি যার দিকে করা সেটা কোন ঘর এবার আপনি সেই ঘরে পৌঁছে গেছেন আল্লাহ আল্লাহ এই ঘরে যখন আপনি পৌঁছছেন আপনি ইতিহাসের কথা মনে করেন এই ঘর বানালো তারা এবং এই ঘরের সম্মান এত কেন তাকে প্রদক্ষিণ করা যাবে এই ঘর ছাড়া পৃথিবীর যত শ্রেষ্ঠ যত দামি ঘর হোক কোথাও যদি কেউ তর্ক করে মানে কিন্তু মাঝে তর্ক করে পীরের বুজুর্গের নবী রসুলের নাম দিয়ে সব কোথায় ঠিকানা হবে যার নামে আল্লাহ মেহমান না শয়তানের মেহমান হয়ে কোথায় যাবে শয়তানের খানা কোথায় জাহান নাম ঠিক না আফগানিস্তান তাহলে এই খাবার ঘরে আপনি পৌঁছলেন এই খাবার ঘরে এখানে জান্নাতের ছোট্ট দুইটা জিনিস কিন্তু আছে হাজরা আসোয়ার জান্নাতি পথ মাকাম ইব্রাহিম জান্নাতি পথ এই মাকাম ইব্রাহিম যে পাথরের উপরে চড়ে ইব্রাহিম আলী সালাম রাজমিস্ত্রি আর ওনার ছেলে ইসমাইল হলেন লেবার হেল্পার দুইজনে মিলে আল্লাহর ঘর বানালেন আল্লাহ জানাই দিলেন কোথায় এই ঘরে ইয়ে আছে ভিত্তি আছে কোথায় ভিত্তি জানিয়ে দিলেন এরপর শুরু করলেন ওয়াইদিয়ার ভয় ইব্রাহিম তওয়াই জামিনাল পাই শুরু করলেন ভাওয়াটা বাড়াচ্ছেন দোয়া করছেন এবং সে সর্বশেষ সর্বশ্রেষ্ঠ আল্লাহর মেহমানের জন্য দোয়া করছেন রব্বানা ওই আসমিহিম মোহাম্মদ কিতাব ওয়াল হিকমা ওয়া ইযাক্কিহিম ইন্নাকা আনতাল মোহাম্মদ রসুল্লাহর জন্য দোয়া করছেন ইব্রাহিম আল ইসমাইল প্রাণ আমাদের এই আদম সন্তানের সর্বশ্রেষ্ঠ শ্রমণী মোহাম্মদকে এইখানে পাঠাই দিও এইখানে জন্ম হয়েছিল কোন জায়গায় আল্লাহ সর্বশ্রেষ্ঠ মেহমানের যেখানে যেখানে আল্লাহ ওয়াহিন হাজির হয়েছে যেখানে অঙ্গ দ্বিখণ্ডিত হয়েছিল তার অঙ্গ হিসাবে যেই কালা ঘরে থেকেই মোহাম্মদ রসুল্লাহ মেহরাজ ও ইসরা এখান থেকে ইসরা হয়েছিল না কত তারিখ কত আমাদের ঐতিহাস ইতিহাস আমাদের সুন্দর সোনা স্বর্ণের গোল্ডের ইতিহাস এর সঙ্গে জড়িত এগুলি মনে করতে হবে এবার আপনি এই রামের কাপড় পরে হাজির আসর এই হাজির আসর কেমন দিন আপনার জন্য সাক্ষী দিবে এর কি হবে এই দুইটা চোখ হবে হাদিসে আছে একটা জবান হবে আপনার সাক্ষী দিবে চুমতে পারলে ভালো না পারলে হাত দিয়ে না হলে ইশারা করেন এরপরে আপনি কাবা ঘর তফ শুরু করেন এই যে ঘুরতেছেন এটা এবার সারা কাপড় পরে এবার আপনি দোয়া করতেছেন এর মধ্যে তবের জন্য নির্দিষ্ট কোনো দোয়া নেই আপনি হাজার আসর থেকে শুরু করে রুকনি আমানি ছুঁতে পারলে ভালো না হলে এখানে ইশারাও অনেক অনেক কিছু নেই মোট কথা এবার রুকনি আমানি থেকে হাজার আসর পর্যন্ত একটা দোয়া কি দোয়া আল্লাহর সঙ্গে দোয়া দোয়া না আল্লাহ যে মেহমান হয়েছেন না এই মেহমানের একটা ওয়াদা করতেছে মেহমানরা গেলে ওয়াদা করে না কিছু ওসিয়াত করলে ওসিয়াত ওয়াদা থাকে না থাকে না ওয়াদা কি ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار কি ওয়াদা করলেন আল্লাহ আমি দুনিয়ারও হিরো হতে চাই আখেরাতের হিরো আমি দুনিয়ার একদিন চিন্তা করছিলাম দুনিয়াটাই বুঝি সবকিছু না না না এবার আখেরাতটা দুইটাই আমি একসঙ্গে চালাতে চাই আমি দুনিয়াও শান্তি চাই কল্যাণ চাই মঙ্গল চাই আখেরাতেও কল্যাণ মঙ্গল চাই এবং আখড়াতের মঙ্গল সবকিছু ভিনিসকারী যে শয়তানের আখড়া আড্ডা জাহান নাম থেকেও তোমার কাছে কারণ শয়তানের বন্ধু যারা তাদের যে ঠিকানা ওই জাহান নাম থেকেও মুক্তি চায় তাহলে এবার ওয়াদা করছেন আল্লাহ মেহমান যে শুধু দুনিয়া জানি না খালি দুনিয়া দুনিয়া দুনিয়া না এবার দুনিয়ার সঙ্গে আখেরাতের চাকাটাও করবেন দুনিয়ার ব্যালেন্স ব্যাংক টাকা পয়সা গাড়ি বাড়ি নারী নেতৃত্ব কর্তৃত্ব না আল্লাহ এর সঙ্গে আমার আখেরাত আমি চাই এবং আল্লাহর মেহমান আখেরাত একটা হান্ড্রেড ঠিক রেখে এরপরে দুনিয়ার জন্ম এর উল্টাকে কাবে দুনিয়া ঠিক রেখে আখেরাত চাই আখেরাত নষ্ট করে দুনিয়া করবে আর মুনাফেক যে কি করবে মুনাফেক কি করবে যে দুনিয়া ঠিক রেখে আখেরাতের ব্যালেন্স ঠিক করে তাহলে আল্লাহর মেহমান কোনটা আখেরাত ঠিক রেখে এইভাবে বারবার সাতবার আপনি আর এই জান্নাতের পাথর আপনাকে স্মরণ করা দরকার এটা জান্নাতের পাথর এই জন্য তাকে এই জান্নাতের পাথর চুমতে হবে বা স্পর্শ করতে হবে বর্গতের জন্য না কিসের জন্যে এই বাদতের জন্য এই বাদত করলে আল্লাহ আপনার ঝড়বে আপনাকে লিখে দিবে এবং সাক্ষী দিবে সুপারিশ করে বলে সুপারিশ না সাক্ষী দিবে তাহলে এই পাথর জান্নাতি একটা পাথর নির্জীব জড় পদার্থ জান্নাতের হওয়ার জন্য তার সম্মান আছে না নাই মাকাম ইব্রাহিম কোন কোন বর্ণে আছে এটা লিফটের মতো কাজ করত তখন তার এই সমস্ত আপনাদের আধুনিক যুগের আর আগের যুগের বাস করি তো ছিল না মক্কা কি বাস করি আছে নাকি তো বাইরে কি বাদে ঢাকা কি বাদে চান চান মাথা বেঁধে উঠবেন না এই পাথরে উঠতে উপরে উঠার দরকার হলে পাথর উপরে উঠত নিচে নামতে হলে নিচে নামত আপনি যদি জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত একটা পাথরে পা ঘুষতে থাকেন আপনার পায়ের কি পদচিহ্ন বসবে কিন্তু দেখেন তো কি সুন্দর বাবা ইব্রাহিমের পদচিহ্ন আমাদের স্মরণ করে দেয় বাবা তাও ঈদের ঝান্ডাবাহী শিরিক উৎখাতকারী তাই সন্তান তুই তুই আর কোথায় আছিস শিরকে ডুবে আছিস তাও তোর কোথাও নেই থাকলে এলোমেলো আজ আমরা অনেকে চুমে একরম করে দেখেন কিন্তু অনুভূতি নেই আল্লাহ মেহমা হওয়ার জন্য যা করা দরকার যাই হোক সবাই তো বলছে আমি বন্ধ করি আমি বলবো এই কবাধর প্রতিক্ষণে এরপরে সাতবার হয়ে গেলে এই মাতামি পুরায় মত্তাকিদুল মাতামি ইব্রাহিম মুসাল্লাহ ইব্রাহিম মুসাল্লাহকে তার পিছনে গিয়ে নামাজ পড়তে হবে না হলে যে কোনো জায়গায় নামাজ পড়ে এরপরে জমজমের পানি এরপরে সাফা জমজম এই জমজমের কোপ কোন থেকে আসলো কেমনি আসলো এর ইতিহাস স্মরণ করা দরকার বাবা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 শিরিক মুক্ত হওয়ার জন্য মূর্তি ভাঙার জন্য আমরা মূর্তি বানাই আমরা নামাজ পড়ি না আমরা শিরিক করি তা ওই কষ্ট করি তাহলে ওই হাজি আল্লাহ মেহমান হতে পারবে ওই হাজি ওই বাবার ঘরে বানানো ঘরের শিরিক বিরাজ পাবে কারণ বেনামাজি ছেলে যদি মারা যায় বাবা যদি বেমানি মনে যায় ছেলে পাবে না ছেলে বেনামাজি বাবা পাবে না এক ধরনের না হলে এরপরে জমজমের পানি ফেরেস্তা জিবুল এসে পায়ের ধারা করলেন পাহাড় পেটে জমজমের পানি মা হাজারা তিন দিকে তিনটা হাজের পাথর বসে বিসমিল্লা না বললে আল্লাহ বলছে না বলে দিলে পৃথিবীর আলাদা সব জায়গায় জমজমের পানি পৌঁছে দিল যে জমজমের পানি যে নিয়তে পান করবে রুগীর জন্য মহা চিকিৎসা ক্ষুধার্তের জন্য খাদ্য এই জমজমের পানি যে যে নিয়তে পান করবে সুফিয়ান চৌধুরী রাহিমাল্লাহ এই জমজমের পানি খেতে আর বলছেন আল্লাহ কেমতের মাঠে পঞ্চাশ হাজার বছরের দিনের ওই কঠিন দিনে আমাকে পিপাসা দিও না না যে মুখস্থ করতে পারে না মুখস্থের জন্য যারা অসুখ যে নিয়তে যার সন্তান নেই সন্তানের নিয়তে যে কথা বলো মা সরে বালা মা রাখা এটা পানি আজ এই জমজমের পানি এই কোথা থেকে আসলো যে আল্লাহ পাহাড় ফুটিয়ে ইব্রাহিমের স্ত্রী এবং সন্তান হাজের ইসমাইল এবং সন্তান স্ত্রী হাজেরকে খাদ্য দিতে পারে আল্লাহ আপনার দুই হাত দুই চোখ আপনার সুজলা সকলা বাংলার মাটিতে আবার সবাদ করে কি আপনার সন্তানের খাড়া হবে না এত ব্যস্ত কেন এত হারামে ডানে বামে মিন্না মিন্না কেন ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب আল্লাহকে যে ভয় করবে আল্লাহ তার বিকল্প ব্যবস্থা করবেন এমন ভাবে রিজিকের ব্যবস্থা করবে কল্পনাও করতে পারে না কিভাবে চলে আসলো কিভাবে হয়ে গেল জমজমের পানি খাদ্য এবং পানি দুটার কাজ করে এই পানি খেয়ে কয়েকদিন থাকতে পারবেন জমজমের পানি সারা জিন্দগি খেলার কোন সমস্যা হবে না শুধু পানি খেয়ে হতে খাদ্য এবং পানি দুইটাই গুণ তার মধ্যে রয়েছে এরপরে চাপা মারোয়া ইতিহাস হাজিরার দৌড় এবং বসে থাকলে হবে না হাত পা গুটিয়ে আল্লাহ খাদ্য দিবে না দৌড় ঝাঁপ করতে হবে চেষ্টা করতে হবে তদবির করতে হবে তদ্বির তদ্বির সঙ্গে তদবির করতে হবে এটাই তো শিক্ষা নিতে হবে আর হাজিরার মতো আর স্ত্রী হাজারার মতো মা হাজারের মতো নারী আর পৃথিবীতে অভাব ইসমাইলের মতো সন্তান প্রচন্ড অভাব ঘরে ঘরে বাচ্চা হচ্ছে ইসমাইলের মতো হচ্ছে হাজারের মতো স্ত্রী মেয়ে সন্তান আজ ঘরে রয়েছে এইভাবে আল্লাহর উপরে তাওয়াক্কল এভাবে আল্লাহর উপরে যখন ইব্রাহিম রেখে চলে যাচ্ছেন বলছেন ইব্রাহিম কেন রেখে যাচ্ছে এইভাবে কথা বলে না পিছন দিক থেকে জামা টানে ধরছে বড় কি কারণ এটা কি আল্লাহর ফেসলা তোমার আল্লাহ আল্লাহ বলছে এটা আঙুল ইশারা করে আকাশের কি উঠে উঠছে হ্যাঁ, আল্লাহ তখন কি বলেছেন নাজেরা এলাম আল্লাহ আল্লাহ করবে দেখেন আল্লাহ করলেন না না এরপরে হাজি সাহেব মিনায় যাবে মিনার ইতিহাস ইসমাইলের কুরবান ইতিহাস কিভাবে ইব্রাহিম তার সব কিছুকে উজাড় করে বুড়ো বয়সের সম্বল একমাত্র নয়নমণি কইজার টুকরা যাকে নিয়ে ভবিষ্যৎ চিন্তা ভাবনা ছিয়াশি বছর বয়সের যে এক সম্বল তাকে পরিবার তারপরে তাকে জবাই করে প্রমাণ করে দিতে হবে ত্রিভুবনের কাছে আসমান জমিন আকাশ পাতাল গাছপালা নদী নদ গাছপালা সবার কাছে প্রমাণ ইব্রাহিমের পরীক্ষা মারাত্মক পরীক্ষা এই পরীক্ষা না কেউ আগে দিয়েছেন না পরে দিবে এই পরীক্ষা ইব্রাহিম করে গেলেন আমরা তো ছোটখাটো দেখবেন দেখিয়ে দিলেন আল্লাহর ভালোবাসার কাছে আর কিছুই ভালোবাসাই আল্লাহকে পর তুমি যা কিছু দিতে নিজের জীবন নিজের ছেলে মেয়ে যে কিছু কিছু দিতে রাজি থাকতে হবে এরপরে যাবেন আরাফা আরাফাদের ময়দান মহাসরের ময়দানের কথা স্মরণ করুন সবাই একত্রিত হবেন সারা পৃথিবীর কিছু কিছু জমা হয়েছেন একদিন আসবে সারা পৃথিবীর প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত মানুষ এক জায়গায় হবে আজ তো একটা কাপড় প্রয়োজন কাপড়ে সেদিন সেটাও থাকবে না মায়েশা বলে ইয়া একে অপরে দেখবে না কয় আয়সা সেই তো ব্যাপারটা কঠিন মারাত্মক হবে কেউ কারোর দিকে দেখা শুরু করবে না সবাই বলবে নাফসি নাফসি আর সেই দিন সর্বশ্রেষ্ঠ মেহমান আল্লাহ মোহাম্মদ বলবেন উম্মতি উম্মতি সেই দিন কি রাসের উম্মাদ হয়ে মাসের ময়দানে উঠতে যদি চান মোহাম্মদের ভালোবাসা তার তরিকা নিয়ে বাকি যত তরিকা আছে সবকিছুকে লাঠি মেরে যদি ভাগাই দিতে পারেন আর তরিকতাকে ভাগাইতে পারেন তাহলেই তো মেহমান তার কাজ এই মাসের ময়দানে জমা হয়েছেন সবার একই পোশাক একই বাণী আল্লাহ এই দিনে যত থেকে আমরা কোনো দিনে যাই না এই দিনে আপনার নামটা ওই মেহমানের যে মেহমানদের যে জায়গা জাহান্নাম থেকে নাম কাটিয়ে আল্লাহর মেহমানের জায়গা জান্নাতের করে তো পারলে তো আল্লাহ মেহমান এরপরে আপনি আবার থেকে ফিরে আসবেন মুসলিম উম্মার ঐক্য ভাতৃত্ব সবাই একই বাবা একই মা আদম আর হাওয়া সন্তান কারো দল সাদা কারো বানারস সবাই একই এই যে ঐক্য কোয়ালিটি ইকুয়ালিটি এই যে উম্মতে মহাম্মদের যে উম্মদের যে ঐক্য তহিদের ভিত্তিতে লব্বাইকার ভিত্তিতে কোন খামকা কোন মাজার কোন দলের ভিত্তিতে নয় আর দল করে আকাঙ্ক্ষা করে মজা করে পরিকার করে মুসলিম উম্মাকে টুকরা টুকরা করেছে এরা আল্লাহর মেহমান হওয়ার পরে হক নাই এদের আর এখানে আমরা যাই কিন্তু ফিরে গিয়ে ওই যখন আর শুরু হয় আর আমাদের ময়দানে তখন আমাদের এখন একসঙ্গে পড়া যাবে আরে তোমার যে গ্রুপে তুমি এখন নাম লিখিয়েছ ওই গ্রুপের সর্বশ্রেষ্ঠ মোহাম্মদ একসঙ্গে পড়েছেন তোমার হবে না মানে? ওনার যে সবচেয়েতে বেশি বেশিভাবে তাকে ফলো করেছেন আহবাকারও এইভাবে করেছেন উমার আলোচনা করেছেন আপনার হবে না মানে কোন না আপনার মানে কি আল্লাহ পর্যন্ত যাওয়ার রাস্তা এই রাস্তা কি মোহাম্মদ চিনেছিলেন আলাইসালাম চলেছেন আহবাকার উমার ওসমান হানিফা চলেছেন না চলেন নাই এখন যে মাঝাব দিচ্ছেন ওই মাঝাব ওই রাস্তা আল্লাহ পর্যন্ত পৌঁছাবে ওইটা হুজুর কেবলা পর্যন্ত পৌঁছাবে যাতে আল্লাহর মেহমা দেওয়া যাবে না যাবে কি অসম্ভব আজ আমাদের দেমান বুদ্ধি কোথায় আমরা বিক্রি করে দিয়েছি যাই হোক আরাফাতের ময়দান থেকে এবার মুজদালাফায় যাবেন খালি ময়দানে আরে কত বড় রাজা বাচ্চা খাট পলম কত ফ্যান এসি আর কত কিছু রংচন আজকে খালি ময়দানে কিচ্ছু নাই বালিশ নাই কেতা নাই হ্যাঁ মাটি এই মাটিতেই তোমার আসল জায়গা ওই ছোটকালে গজল শুনতাম আমাদের সে গজল বলে গজল বলা ঠিক না ইসলামী সঙ্গীত বাইরে মাটি হবে তোর ঠিকানা দামি মাটি বামে মাটি উপরে মাটি এই যে মাটি আসল সেই মাটি তুমি তৈরি এই মাটি তোমার আসল ইসলাম এই খালি ময়দানে একবার ভেবেছ কত মানুষকে তুমি খালি করে রেখেছো তাদের বাড়ি ঘর থেকে উচ্ছেদ করেছো এই খালি ময়দানে পোশাক আশাক কিছুই নেই কত মানুষের পোশাক আশাক তুমি খুলে দিয়েছ খবরদার তুমি আজ এই গরিব দুঃখীদের ঠান্ডার রাত্রি হলে ল্যাপকাথা নাই গরম রাত্রি হলে এসে বেশি নাই মশা হলে মশা মারার ওষুধ নাই যাই হোক পানি খাওয়া দাওয়া ভালো ব্যবস্থা নাই তুমি সেই গরিব দুঃখীর কথা স্মরণ করো তুমি বড় লোক তোমার অর্থ আছে টাকা আছে তুমি মিলিয়ারপতি তুমি কোটিপতি তুমি লাখপতি তোমার এই টাকার কথা চিন্তা করো গরিবদের কত দুঃখ কষ্ট তাদেরকে হেল্প করার জন্য যাই হোক এরপরে মেনাতে যাবে পাথর মারবে পাথর মেরে এখন অনেকে বলে শয়তান মারতেছে শয়তান মারতে সে কথাটা বললেই অন্যস্ত হয়ে যাবে কারণ কেউ কি চোরকে বলে ভাই বলে মারে হ্যাঁ চোরকে কেউ বলবে এই ভাই মারবে তোখানে বলবেন আল্লাহ কথা মারতেছেন বলে শয়তান নেই শয়তানকে কি আল্লাহ ভাই বলে মারা যায় না এই জন্য হাদিসে আছে তোয়াব সাইদ এবং এই পাথর সব আল্লাহ জিকির সব আল্লাহ সাই সত্তর জন গোলাম আজাদ করার এই পাথর একটা ইবাদত এইখানে ইব্রাহিম পাথর মেরেছিল আইসালাম শৈতানকে তার ভালো কাজে বাধা দিয়েছিল আপনি আজকে এখানে পাথর মেরে ওইখানে শয়তান বসে নাই এত বড় ব্যাগ কর না শয়তান যে পাথর খাওয়ার জন্য জুতা খাওয়ার জন্য আর ছাতি আর লাঠি খাওয়ার জন্য বসে আছে শয়তান হলে আপনি নিজেই যারা এমন ভাবে সে নিজেই শৈতান শৈতান এখানে নাই তবে ইব্রাহিম আলিসালাম যেমন শৈতানকে পাথর পেরে ভালো কাজে পাড়া থেকে তাকে সরিয়ে দিয়েছিল আপনার সামনে মানুষ জিন শৈতান অনেক আছে আশেপাশে এদেরকে ভালো করে মারার জন্য প্রস্তুত হয়ে যান দুই নম্বরে আপনার ভিতরে যে শৈতান বসে আছে এই শৈতানকে ভালো করে মাথর মেরে আল্লাহর মেহমান হয়ে যান কারণ শৈতানের সঙ্গে সম্পর্ক থাকলে আল্লাহর মেহমান হওয়া যাবে সর্বশেষ পাথর পাথর মেরে সব শয়তানি এবং শয়তানের কার্যক্রম শয়তানের মিছিল শয়তানের রংধাম শয়তানের কার্যক্রম সব কিছুকে ঘৃণা করে এবার এরপরে মাথা নাগে করেন কোরবানি করেন কোরবানির কথা স্মরণ করেন ইব্রাহিম কীভাবে কোরবানি করলেন ত্যাগ দিদিকে আল্লাহ ভালোবাসা এরপরে আবার কালা ভালো তো আসে আচ্ছা, এইভাবে হজের সব কাজগুলিকে যদি আমরা একটু করে চিন্তা করি বিশ্লেষণ করি তাহলে বুঝতে পারবো কীভাবে দৈব রহমান আল্লাহর মেহমান হওয়া যায় আসুন আল্লাহর কাছে দোয়া করি যারা হজে আসবেন সবাই যেন প্রকৃত আল্লাহর মেহমান হতে পারে শয়তানের মেহমান থেকে নিজেকে মুক্ত করতে পারে আল্লাহ এদেরকে কবুল করেন এদের জন্য জান্নাত অজিব করে দেন এদেরকে নিষ্পাপ করে বাড়িতে ফিরতে পারেন যারা ভবিষ্যতে করবেন তারাও যেন এই কথাগুলি ভেবে রাখতে পারেন আর সারা পৃথিবীর মানুষের কাছে বাংলাভাষী মানুষের কাছে আমাদের এই আবেদন দেখে অপকৃত করেন এসব এখন তো আমাদের বিভিন্নভাবে বিভিন্ন মিডিয়াতে এগুলিকে প্রচার করা হবে আল্লাহ আমাদেরকে আল্লাহর মেহমান দৈবুর রহমান মানিকে আল্লাহ মেহমান সত্যিকারে আল্লাহর মেহমান দেখবেন কারা মক্কায় দেখবেন কিছু গাড়ির মধ্যে লেখা আছে জয়ীপুর রহমান সৌদি আরবের সরকারিভাবে যে মেহমানগুলি বিভিন্ন দেশ থেকে আছে এদের যে সমস্ত গাড়িতে নিয়ে যায় দেখবেন লেখা আছে জয়ীপুর রহমান দেখবেন মক্কাতে বড় হোটেলের নাম জয়ীপুর রহমান এই গাড়ি আর ওই এতে আপনার হোটেলে না এর নাম আমাদের কোথায় হতে হবে অন্তরের মাঝে ইমান আসুন এই কি বলে আপনার এই হজ আমাদেরকে আল্লাহ একমাত্র বান্দা বন্দিগি আল্লাহ যে বান্দা এটা শিখিয়ে দেয় একমাত্র রসুল আমাদের আদর্শ আর কেউ না এটা আমাদের শিক্ষা দেয় এখানে আল্লাহ জিকির আজকারকে এখানে আমাদের সুন্দর সুন্দর আমাদের ইতিহাস তারিখকে স্মরণ করা এখানে ভালো যত মানুষ তাদের কথা স্মরণ করা এই হজ হচ্ছে একটা মাদ্রাসা একটা ইউনিভার্সিটি যেখান থেকে প্রশিক্ষণ নেওয়া যাবে আমাদের ইমানি প্রশিক্ষণ মজবুত করতে হবে একটি মজবুত করতে হবে তবে মজবুত করতে হবে সেই কুপুর এবং এই হজের মধ্যে যত আল্লাহর দুশ্মন এই সমস্তদের সঙ্গে আমাদের সম্পর্ক শিল্প মুসলিম আর বেদিনদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে এইখানে আল্লাহ রবুল্লা আলমিন যাদেরকে কবুল করেছেন তাদের মনে রাখতে হবে আখরাতের কথা কেমতের কথা এবং মৃত্যুর কথা কবরের কথা আমাদেরকে মনে রাখতে হবে এবং এর মাধ্যমে আমাকে মনে রাখতে হবে শেষে বলতে গিয়ে মধ্যখানে ছুটে গেছিল পয়েন্টটা না বলে আর পারছি না যে হজ কাপড় হওয়ার জন্য শর্ত পয়টা এক নম্বরে আল্লাহর জন্য দুই নম্বরে রসুলের তরিকায় কোন তরিকা চলবে না তিন নম্বরে ঘরের টাকা পয়সা হালাল হতে হবে এবং হাজি সাহেবের রক্ত মাংস হালাল টাকা দিয়ে বেড়েছে এমন হতে হবে নাম্বার তিন নাম্বার চার হজ পিরিয়ডে কোনো পাপ চাপ করা যাবে জনচিন্তা ভাবনা কোনো হুড়াহুড়ি মারামারি ঝগড়া ভাষা খেলাফেলি ফেলাফেলি কোনো আগে পরতর করা যাবে না কোন পাপ করা যাবে না ঠিক আছে চার পাঁচ নাম্বার শর্ত হলো যত বেশি বেশি ভালো কাজ করা যায় মাবরুর মানে মানে নেক বিল থেকে মাবরুর মানে নেকি নিয়ে ভরপুর যত বেশি বেশি ফরজ অন্ত করবেন পাপের কাজ তো টোটাল বন্ধ যত ভালো কাজ করা যায় যত সহযোগিতা করা যায় এখানে দেওয়া যত কিছু ভালো কাজ করবেন আর ছয় নম্বর শর্ত বাড়িতে ফিরে এসে আগের ওই শয়তানের বন্ধু যদি কোনো লেস্টেস থাকে সবকে যদি আল্লাহর বন্ধু মেহমান পুরাপুরি হয়ে যেতে জীবনটা পরিবর্তন হয়ে যেতে হবে আমি সুদ খেতেও বন্ধ ঘুষ খেতেও বন্ধ মিথ্যা বলতে বন্ধ যত খারাপ সব বন্ধ যত ভালো সবকিছু করা শুরু করতে হবে এইভাবে আল্লাহ রবুল্লা আমিন আমাদেরকে আল্লাহ মেহমান হিসেবে কবুল করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত